বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে যে বিষয়কে লক্ষ্য করে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখা ভালো কর্ম নয় শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখা ভালো কর্ম নয় عن ابي هريره رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يصوم احدكم يوم الجمعه ইয়মান কাবলাহু আও বাদাহু ইল্লা ইয়মান কাবলাহু আও বাদাহ রওয়াহুল ইমামুল বুখারি ফি সহিহে অল ইমাম মুসলিম আইদান ফি সহিহে অল্লাফদুল বুখারি অর্থ আবু হরেরা রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেন শুধুমাত্র জুমার দিনে রোজা না রাখে তবে যদি সে জুমার দিনের সাথে সাথে একদিন আগে কিংবা একদিন পরে রোজা রাখে তাহলে তা বৈধ তা বৈধ বলেই বিবেচিত হবে এই হাদিসটি দেখতে পারা যায় শাহি বুখারি হাদিস নম্বর এক হাজার নশো পঁচাশি এবং শাহি মুসলিম হাদিস নম্বর একশো সাতচল্লিশ হাইফিন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো চুয়াল্লিশ তবে হাদিসের শব্দগুলি সাহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর বিষয় হলো এই যে কোনো মুসলিম ব্যক্তির জন্য এটা জায়জ নয় যে সে শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখবে দুই শুক্রবার বা জুমার দিনটি হলো দোয়া জিকির এবং আল্লাহর উপাসনা বা এবাদতে মগ্ন থাকার দিন এবং পবিত্র ও হালাল রুজি উপার্জন করার দিন সুতরাং শুধু এই দিনে রোজা রাখা ভালো কর্ম নয় তাই মহান আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ওয়াবতাগু মিন ফদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা সুরাতুল জুমা আল আয়া রকম আশারা ভাবার্থের অনুবাদ অতএব যখন জুমার নামাজ পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর প্রদত্ত আল্লাহর প্রদত্ত জীবিকার্জনের কাজে তৎপর থাকবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে সুরা জুমুয়া আয়ত নম্বর দশের অংশবিশেষ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমরা জুমার দিনে মসজিদে ভিড় লাগিয়ে বসে থাকবো না জুমার নামাজ পড়ার পর বেরিয়ে যাব তারপরে নিজের যেগুলি অপরিহার্য বা করণীয় কাজ আছে সেই কাজে আমরা লিপ্ত হয়ে যাব আর হালাল পন্থায় রুজি রোজগারের জন্য সদা সর্বদা তৎপর থাকব আর শুক্রবারের দিনও তৎপর থাকব আল্লাহ তালা যেন আমাদেরকে সরল সঠিক পথে অটল রাখেন এবং সঠিক পন্থায় নফল রোজা রাখার তৌফিক দান করেন আমরা শুধুমাত্র শুক্রবারের দিন রোজা রাখব না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহ